চলো চলো গজবাই হিন্দে চলো তকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে চলো চলো গজবাই হিন্দে চলো তকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে চলো চলো গজবাই হিন্দে চলো তকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে জালিম শাহির ভয়ে রবে না কেউ শুয়ে আসবে কেবল ধে নিশানুড়ে জেগেছে বীর না করতে তাগুত ফানা দরবারি সব ছানা ভয়ে মরে চলো চলো চলো চলো গজবাই হিন্দে চলো তকবির ধ্বনি তোলো ফের জিহাদি সুরে চলো চলো গজবাই হিন্দে চলো তকবির ধ্বনি তোলো ফের জিহাদি সুরে চলো চলো গজবাই হিন্দে চলো তকবির ধ্বনি তোলো ফের জিহাদি সুরে দেখো আঁকি মেলে নাস্তিক সাতিন জলে চাপাতির ছোঁয়া পেলে কেমন করে বাংলা ছেড়ে কত ভাগছে হয়ে ভীত হচ্ছে তবু মৃত নতুন ভরে চলো চলো চলো চলো গজবাই হিন্দে চলো তকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে চলো চলো গজবাই হিন্দে চলো তকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে চলো চলো গজবাই হিন্দে চলো তকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে শোনায় ইমারা তোমায় ডেকে ডেকে গজবাই হিন্দের শালাই রণ সুরে সারা ভুবন জুড়ে জিহাদি হাওয়া উড়ে মুমিন প্রণয়ে নেড়ে যাচ্ছে বয়ে চলো চলো চলো চলো গজবাই হিন্দে চলো তকবির ধ্বনি তোলো ফের জিহাদি সুরে চলো চলো গজবাই হিন্দে চলো তকবির ধ্বনি তোলো ফের জিহাদি সুরে চলো চলো গজবাই হিন্দে চলো তকবির ধ্বনি তোলো ফের জিহাদি সুরে জীবন বাজি রেখে গায়ে বারুদ মেখে শত্রুর বেড়াকে ঢুকে দিচ্ছে গুড়ে যাচ্ছে চলে কজন ছেড়ে সাথী সজন হতে হুরে রাপনা সুল নিড়ে চলো চলো চলো চলো গজবাই হিন্দে চলো তকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে চলো চলো গজবাই হিন্দে চলো তকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে চলো চলো গজবাই হিন্দে চলো তকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে জালিম শাহির ভয়ে রবে না কেউ শুয়ে আসবে কেবল ধে নিশানুড়ে জেগেছে বীর না করতে তাগুত ফানা দরবারি সব ছানা ভয়ে মরে চলো চলো চলো চলো গজবাই হিন্দে চলো তকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে চলো চলো গজবাই হিন্দে চলো তকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে চলো চলো গজবাই হিন্দে চলো তকবির ধ্বনি তোলো ফের জিহাদি সুরে চলো চলো গজবাই হিন্দে চলো তকবির ধ্বনি তোলো ফের জিহাদি সুরে